ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়ত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা গত জুমাতে আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লামের ইত্তেবা করা অনুসরণ করা ওয়াজিব এ প্রসঙ্গে আলোচনা পেশ করেছিলাম আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছিলেন তখন আরবদের ধর্মীয় অবস্থা কি ছিল এটাও আমাদের জানা প্রয়োজন কারণ জাহিলি যুগে মক্কার কুফাররা যেরকম ভাবে বিভিন্ন এবাদত করত বর্তমান সমাজেও মানুষেরা সেরকম অনেক এবাদত ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে আমাদের সাধারণ একটা ধারণায় দেশের মানুষের যে মক্কার কুফাররা আল্লাহ বিশ্বাস করত না এই কারণে তারা কাফের আর আমরা যেহেতু আল্লাহ বিশ্বাস করি এজন্য আমরা মুসলিম আমরা এই কথা যদিও আগেও অনেকবার আলোচনা পেশ করেছি প্রসঙ্গক্রমে আজকেও সে বিষয়টা আলোচনা আসবে যে এই ধারণাটা সম্পূর্ণ ভুল যে মক্কার কুফাররা আল্লাহকে বিশ্বাস করত না আল্লাহকে বিশ্বাস করত না এরকম নাস্তিক মক্কাতে একেবারে সামান্য ছিল যাদের বক্তব্য ছিল ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুত ওয়া নাহিয়া জীবন তো একটাই দুনিয়ার জীবন আমাদের বর্তমানেও যেমন কিছু লোক আছে যাদের বক্তব্য হল দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দূরের বাদ্য কিলাব শুনে মাঝখানে যার বেজায় ফাঁক এরকম লোক বর্তমানেও যারা সম্পূর্ণভাবে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে আল্লাহকে সম্পূর্ণ প্রজ্ঞা করে এরকম লোক দুনিয়াতে বর্তমানেও খুবই নগণ্য বাংলাদেশে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কিছু লোক খুঁজে পাওয়া যাবে এরকম হয়তো এদের শিষ্য যারা তাদেরকে খুঁজে পাওয়া যাবে হুমায়ুন আজাদ আহম্মদ শরীফ এরকম শামসুর রহমান মার্কা যে লোকগুলো ছিল এদের আদর্শের শিষ্য যারা হয়তো তাদের কি পাওয়া যাবে যারা আল্লাহকে অস্বীকার করে মক্কা তো এরকম অল্প কিছু সংখ্যক লোক ছিল বেশিরভাগ লোকেরা ধর্ম পালন করত আল্লাহ বিশ্বাস করত কোরআনুল করিমের অনেকগুলো আয়াতের সম্পর্কে আমরা আগেও পেশ করেছি আল্লাহ সুবহান বলছেন ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাহুম হে নবী আপনি যদি মক্কার কুফারদেরকে জিজ্ঞাসা করেন আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন কে ওদেরকে সৃষ্টি করেছে ওরা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন সুরায় জুখরুফের সাতাশি নম্বর আয়াত এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন সুরায় জুখরুফের নয় নম্বর আয়াত বলেন ওয়ালাইং সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান এবং জমিন সৃষ্টি করেছে লায়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম তারা বলবে এক মহা পরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তাহলে আপনি আমি যেরকম বিশ্বাস করি আসমানের সৃষ্টিকর্তা আল্লাহ জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ মক্কার কুফাররাও এটা বিশ্বাস করত এমনি ভাবে আল্লাহ সুবহান সুরা আনকা আনকাবুতে বলেন ওয়ালাইং সাল তাহুম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারা শামসা ওয়াল কামার হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান এবং জমিন সৃষ্টি করেছে কে নিয়ন্ত্রণ করেন চন্দ্র এবং সূর্যকে তারা অবশ্যই বলবে আল্লাহ সুবহান এরকম ভাবে বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ ফসল দেওয়ার মালিক আল্লাহ এই বিষয়গুলো মক্কার কুফররা বিশ্বাস করত আল্লাহ সুবহান কোরআনুল করিম এরশাদ করেছেন হে নবী আপনি যদি মক্কার কুফরদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে অতবার সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করে আবার জীবিত করে ফসল উৎপন্ন করার মতো উপযুক্ত করেন কে আল্লাহ তারা বলবে আল্লাহ সুহানা তালা করেন তাহলে দেখা যায় মক্কার এই লোকগুলো আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লামের আব্বার নাম আবদুল্লাহ এটাও প্রমাণ করে যে মক্কায় আগের থেকেই লোকের আল্লাহকে বিশ্বাস করত এছাড়া খানায় কাবা আগেও ছিল মক্কার লোকেরা ধর্ম পালন করত কিভাবে তার কিছু বিষয় আমরা কিতাব থেকে আলোচনা করব ইব্রাহিম আলহিস সালামের পর থেকে মক্কার লোকেরা দিন হানিফ তথা ইব্রাহিম আলাইহিসালামের দিনকে অনুসরণ করত এভাবে দীর্ঘদিন চলে যাওয়ার পরে বনু খোজা গোত্রের একজন নেতা আমর এবনে লুহাই নামক এক ব্যক্তি জন্মগ্রহণ করল ছোটবেলার থেকে এ লোকটা অত্যন্ত বিনয়ী ধার্মিক এবাদতের উপরে খুবই সে মজবুত এই লোকটা আস্তে আস্তে বড় হতে লাগলো এবং আরবের লোকেরা একে ধর্মীয় আলেম এবং নিজেদের ধর্মীয় গুরু হিসেবে গ্রহণ করল এরপরে তিনি একবার শাম দেশে গেলেন শাম দেশে গিয়ে দেখলেন ই আবুদুন আল আসনাম শাম দেশের লোকেরা মূর্তি পূজা করে আলিকা সে এটাকে খুব সুন্দর মনে করল এবং সে এটাকে মনে করলো একটা হক ধর্ম কারণ শামবাসী ছিল আহলে কিতাব তারা ছিল তৎকালীন সময়ের আলেম তারা যখন মূর্তি পূজা করে তাহলে নিশ্চয়ই এটা কোনো ভালো কাজ হবে ঠিক একই রকম আমাদের সমাজেও একটা ধারণা আছে যখন এতগুলো আলেমরা এই কাজটা করে তাহলে জিনিসটা ভালো হবে ঠিক আছে আলেমরা কোনো কাজ করলে এটা ভালো হওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু অন্ধ অনুকরণ করা আলেমরা করলেই যে ভালো হয়ে যাবে এটা কোনো জরুরি না শাম দেশে গিয়ে যখন দেখলেন তিনি যে শামের আলেমরা মূর্তি পূজা করছে তিনি এটাকে ভালো মনে করে মূর্তি একটা সঙ্গে করে নিয়ে আসলেন এই মূর্তির নাম ছিল হুবাল এটাকে কাবার মাঝখানে বসাইল হুবাল মক্কার লোকেরা যখনই এই মূর্তি আসলো মক্কার লোকদেরকে এটা পূজা করার জন্য তিনি আহ্বান জানালেন সবাই তার ডাকে সাড়া দিল কারণ মক্কার লোকেরা তাকে বড় আলেম মনে করতো তাকে শ্রদ্ধা করত এবং আস্তে আস্তে পুরা আরবের ভিতরে এই মূর্তি পূজার প্রভাব ছড়িয়ে পড়ল হোবাল মূর্তি ছিল লাল আকিক পাথরের তৈরি মানুষের আকৃতি ছিল ডান হাত ভাঙ্গা ছিল কোরাইশরা এটা এভাবেই পেয়েছিল পরবর্তীতে স্বর্ণ দিয়ে তার সেই ডান হাতটাকে আবার নতুন করে তৈরি করে এবং এটাই হল মক্কার প্রথম মূর্তি এবং বড় মূর্তি এরপরে আর একটা মূর্তি আমদানি করা হলো হোজাইল গোত্র এবং খোজা গোত্র মিলে আনলো এটার নাম ছিল মানাত এটা ছিল লোহিত সাগরের কিনারায় কুদাইদ নামক জায়গায় এরপরে তায়েফে আর একটা মূর্তি স্থাপন করা হলো এটার নাম লাত কোরআনুল করিমে আল্লাহ সুবাহান সুরায় নাজমের ভিতর উল্লেখ করেছেন আফার ওয়া মানাত আল উখরা আল্লাহ সুবাহান সুরায় নজমের উনিশ এবং বিশ নম্বর আয়াতে এই মূর্তি সম্পর্কে আলোচনা করেছেন এই মূর্তিগুলো তারা পূজা করত এরপরে এই আমর ইবনে লুহাইয়ের একজন শিষ্য ছিল জিনদের থেকে জিনেরা অনেক বছর বয়স পায় সেই হিসেবে অনেক কিছু জানা থাকে গায়েব জানে না এই জিনটা এসে আমর এবনে লুহাইকে বলল নুহ আলাইহালামের যুগের কিছু মূর্তি জেদ্দাতে আছে এটা যখন বলে দিল সেই মূর্তিগুলো তিনি গিয়ে খনন করে বের করলেন এই মূর্তিগুলো ছিল যে সম্পর্কে কোরআনে আর একটা আয়াত আছে আল্লাহ সুবাহান বলছেন ওরা বলতো সুয়া ওয়ালা ওয়া পাঁচটা মূর্তি ছিল ওয়াদ সুয়া ইয়াউক ইয়াগুস নাসর এই পাঁচটা মূর্তি কারা ছিল তাফসির এবনে কাসিরে বর্ণিত হয়েছে এরা ছিল নূহ আলাইহ সালাতামের যুগের বড় বড় আলেম বড় বড় বুজুর্গ কিছুদিনের ব্যবধানে তারা দুনিয়ার থেকে চলে যান মরে যান শয়তান এসে এই লোকদেরকে বুঝাইল এই যে এতগুলো আলেম এতগুলো বুজুর্গ পরপর মারা গেল এটা কোনো শুভ লক্ষণ নয় এটা তোমাদের জন্য বড় খারাপ খবর তোমরা তবা করো না হলে তোমাদের উপর আল্লাহর গজব আসবে কে বলতে লাগলো শয়তান শয়তান বুঝাইতে লাগলো যে এতগুলো যে আল্লাহওয়ালা পরপর মারা গেল নিশ্চয়ই এটা কোনো শুভ লক্ষণ নয় আল্লাহ তারা তোমাদের উপরে গজব দিতে পারেন কাজেই তোমরা এখনো সময় আছে তবা করো ভালো কথা আর এই তবা করার পরে ওই বুজুর্গরা যেই জায়গায় বসতেন ওই জায়গায় তোমরা ওনাদের মূর্তি তৈরি করে এরপরে তোমরা ওনাদের বাণীগুলো পড়ো বলো আলোচনা করো আর এই ধারণা করবার যেন ওনাদের মুখ থেকেই বের হচ্ছে শয়তান কিন্তু প্রথমে মূর্তি পূজা করতে বলে নাই সে ভালোভাবে বুঝাইল ওনারা যেই জায়গায় বসতেন ওনাদের খানকা ওনাদের ডেরা এখানে মূর্তি তৈরি করো ওনাদের তৈরি করে তারপরে ওনাদের যে বক্তব্যগুলো সেগুলো আলোচনা করো আর মনে মনে এই কল্পনা করো যে ওনাদের মুখ নিঃসৃত ওনাদের মুখ থেকেই যেন কথাগুলো বের হচ্ছে এতে তাসির বেশি হবে এইভাবে তারা মূর্তি তৈরি করলো এরা আসলে মূর্তি পূজা করে নাই এর পরবর্তীতে যখন নতুন প্রজন্ম আনলো অনেক দিন চলে গেল এই নতুন প্রজন্ম এসে দেখলো যে আমাদের বাপ দাদারা এই মূর্তিগুলো তৈরি করেছিল ওরা এসে এদেরকে শ্রদ্ধা করতে লাগলো এরপরে আরো যখন নতুন প্রজন্ম আসলো অনেক দিন পরে আরো সময় গড়িয়ে গেল তারপরে আস্তে আস্তে করে মূর্তির পূজা শুরু হয়ে গেল এইভাবে নুহ আলাইসালামের ইন্তেকালের পরে মৃত্যুর পরে নুহ আলাহ সালামের জাতি মূর্তির ভিতরে লিপ্ত হয়ে গেল এভাবে এই মূর্তিগুলো ছিল জেদ্দাতে শয়তান এই মক্কার আমর আপনি লুহাইকে বলে দিল যে এই জেদ্দার অমুক জায়গায় এই মূর্তিগুলো আছে সে এই মূর্তিগুলো খনন করলো তারপরে এগুলোকে মক্কায় নিয়ে আসলো এরপরে হজের মৌসুমে এই মূর্তিগুলো আবার বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হলো বিভিন্ন গোত্র বিভিন্ন কবিলার মধ্যে বন্টন করে দেওয়া হলো এবং এইভাবে গোটা আরব দেশে মূর্তি পূজা ছড়িয়ে পড়ে কোরআনুল করিমে আল্লাহ সুবাহান এ বিষয়গুলো পরিষ্কার করে দিয়েছেন ওয়াদ এটা ছিল বনু কালাব গোত্রের এরকম ভাবে সুয়া এটা ছিল হুজাইন গোত্রের এরকম ভাবে ইয়াগুস এটা ছিল বনি গুতাইফ গোত্রের ইয়াউক ছিল হামদান গোত্রের এইভাবে এক এক নাসর ছিল হোমায়ের গোত্রের এক এক গোত্র এক একটা মূর্তি ভাগ করে নিয়ে তারা মূর্তির পূজা করতে লাগলো এই মূর্তিগুলোর জন্য তারা ঘর তৈরি করেছিল মূর্তি রাখার জন্য তাফসিরে কিতাবে লেখে অকাদিত তাখাজু লেহাদি তাওয়াগিতে বুয়ুতান এই মূর্তিগুলোর জন্য তারা ঘর তৈরি করেছিল কানু আজিমুনাহা কাতা আজিমিল কাবা এই মূর্তির ঘরগুলো যেখানে যেখানে রাখা ছিল সেই ঘরগুলোকেও তারা কাবা শরীফের মতো তাজিম করত ওয়াকানাত লাহা সানাদান হেজাবুন এই ঘরগুলোরও দেওয়াল থাকতো এবং পর্দা লাগাইত অর্থাৎ এগুলো যেমন বর্তমানে মাজারে পর্দা লাগানো হয় দেয়াল লাগানো আছে এরকম ভাবে মূর্তিগুলোর জন্য তারা পর্দা এবং দেয়াল লাগাতো কাবা এবং এই যে মূর্তিগুলো যে ঘরগুলো রাখা ছিল সেই ঘরগুলোর জন্য মান্যত করা হতো এই ঘরের জন্য হাদিয়া পেশ করা হতো যেরকম কাবা শরীফে ওরা হাদিয়া এবং মান্যত করতো এরপরে এরা কাবা শরীফকেও সম্মান করত এইভাবে মূর্তি পূজা গোটা আরব দেশে ছড়িয়ে পড়ল আরবের লোকেরা মূর্তি পূজায় জড়িত হয়ে গেল আল্লাহর রসুল সাল আলহি ওসাল্লাম যখন মক্কা বিজয় লাভ করলেন তারপরে এই মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে পরিষ্কার করেছিলেন আরবেরা এই মূর্তিগুলোর এবাদত করত কিভাবে আরবরা এই মূর্তিগুলো পূজা করত আর মনে করত এগুলো কোনো ইব্রাহিম আলাই ইসলামের দিনের থেকে সরে যাওয়া না বরং এগুলো বেদাতে হাসানা কানা তুসাম্মা আন্নাহা বেদাত হাসানা এগুলোকে বেদাতে হাসানা মনে করত ভালো বেদাত এরকম ভাবে এরা এই মূর্তিগুলোকে পূজা করত কিভাবে মূর্তিগুলোর সামনে গিয়ে নীরবে দাঁড়িয়ে থাকতো হাত জোর করে দাঁড়িয়ে থাকতো নীরবে দাঁড়িয়ে থাকত মূর্তিগুলোর কাছে আশ্রয় প্রার্থনা করত বিপদ আপদে এই মূর্তিগুলোর কাছে এরা সাহায্য কামনা করত নিজেদের প্রয়োজনের সময় হাজতের জন্য এদেরকে এদের কাছে আবেদন করে দোয়া করত আকিদা ছিল এই দিন আন্না তাসফা তাদের আকিদা ছিল এই যে এই মূর্তিগুলো আল্লাহর কাছে সুপারিশ করবে এছাড়া হাওলাহা এই যে মূর্তিগুলো এই মূর্তিগুলোর চারদিকে তারা তফ করত খানায় কাবা যেরকম তফ করা হয় এরকম মূর্তিগুলোকে তারা তফ করত খানায় কাবা যেমন হজের মৌসুমে লোকেরা জড়ো হয় ঠিক মূর্তিগুলোর সামনেও তারা জড়ো হতো আমরাও দেখি বর্তমানে এই যে মক্কার লোকদের মূর্তি পূজাগুলো এখন মাজারে রূপান্তরিত হয়েছে মাজারে গিলাপ চড়ানো হয় মাজারে দেওয়াল আছে মাজারের উপরে চাদর চড়ানো হয় এরপরে মানুষেরা তফ করে টাকা দেয় পয়সা দেয় প্রার্থনা করে এবং এই মূর্তিগুলোর কাছে তারা বিনয় প্রকাশ করত আমরাও দেখি যারা মাজারে যায় কবর পূজা করে যারা তারা ওখানে গিয়ে বিনয়ের সাথে দাঁড়ায় এরপরে যখন বের হয় তখন তারা সামনের দিকে হাঁটে না বরং পিছপা দিয়ে পিছপা দিয়ে তারা তারপরে বের হয় এরকম ভাবে তারা এই মূর্তিগুলোর জন্য বিভিন্ন প্রকারের মান্যত এবং কোরবানি পেশ করত জানোয়ার জবাই করত ফাকানু ওয়া এই মূর্তিগুলোর নামে জবাই করত মূর্তিগুলোর নামে তারা কোরবানি করত কামা ইয়াজবাহুন আবি আসমা ইহাফি আইয়ে মাকান ওইখানেও করত দরবারে গিয়েও করত আবার অন্য অন্য জায়গায় তারা ওই মূর্তির নামে জবাই করত কোরবানি করত আল্লাহ সুবহান হুয়া তার এই জন্যই কোরআনুল করিমে যে সমস্ত পশু খাওয়া হারাম করেছেন তার মধ্যে এক প্রকার হচ্ছে আমা জুবিহাল আর নুসুব সুরায় মায়াদার তিন নম্বর আছে অমা জুবি হাল আর নুসুব এই দেবদেবীর জন্য মূর্তির নামে যে সমস্ত জানোয়ারকে জবাই করা হয়েছে এগুলো খাওয়া আল্লাহ হারাম করেছেন এরকম ভাবে যেগুলো আল্লাহর নামে জবাই না করে এই মূর্তির নামে জবাই করা হয়েছে আল্লাহ সেগুলো সম্পর্কে বলছেন সুরায় আন আমের একশো একুশ নম্বর আয়াতে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইসমুল্লাহ আলাইহি তোমরা ওই সমস্ত পশু খেও না যা আল্লাহর নামে জবাই করা হয় নাই আল্লাহর নাম উল্লেখ করে জবাই করা হয় নাই জবাই করা হয়েছে মূর্তির নামে এই সমস্ত জীবজন্তু তোমরা খাবে না তোমরা এগুলোর গোস্ত খাবে না আমরাও দেখি বর্তমানেও বিভিন্ন মাজারে পীরের নামে জবাই করা হয় পীরের নামে মান্নত করা হয় মাজার নামে মান্নত করা হয় এই আয়াত থেকে বোঝা যায় যে যেমন ভাবে মূর্তির নামে যে সমস্ত পশু জবাই করা হয় এগুলো যেমন হারাম এরকম ভাবে দেব দেবীর নামে যে সমস্ত পশু জবাই করা হয় সেগুলো কি হারাম এমনি ভাবে ওরা নিজেদের খাবার নিজেদের যে ফসল আদি এইগুলোর একটা অংশ দেব দেবীর জন্য বরাদ্দ করত ওয়াকান আমিন আনোয়াই তাকার তাকাররুবিলা হাদির আসনাম আলসান আন্নাহুম কানু ইয়াখুসুন আলাহা শাইআন মিন মাহাকিলিহিম ও মাশারিবিহিম হাসবা মা ইয়াবদু লাহুম নিজেদের খাবারের একটা অংশ নিজেদের পানীয়র একটা অংশ সম্পদের একটা অংশ নিজেদের ফসলের একটা অংশ পশুদের একটা অংশ এদের জন্য বরাদ্দ রাখত আবার অপর দিকে আল্লাহর জন্য কিছু একটা অংশ রাখত বলতে এটা আল্লাহর জন্য আর এটা মূর্তিদের জন্য কোরআনুল কারিমে সুরা আনামের একশো ছত্রিশ নম্বর আল্লাহ তারা বলছেন وَجَعَلُوا لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ الْحَرْثِ وَالْأَنْعَامِ نَصِيبًا তারা তাদের পশু এবং তাদের ফসলের একটা অংশ তারা মূর্তিদের জন্য বরাদ্দ করেছিল فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا দুইটা ভাগ করত বলতে এটা আমাদের সুরাকাদের জন্য অংশীদারদের জন্য অর্থাৎ দেবদেবীদের জন্য আর এটা আল্লাহর জন্য আল্লাহর জন্য একটা ভাগ বরাদ্দ করত আর দেবদেবীদের জন্য একটা ভাগ বরাদ্দ করত আল্লাহ তারা বলছেন ফামা কান আলী সুরাকাইহিম তাদের দেবদেবীদের জন্য তাদের সোরাকাদের জন্য যেগুলো বরাদ্দ করত ওইগুলো কোন ক্রমেই আল্লাহর ভাগে যেত না কিন্তু আল্লাহর জন্য যেগুলো বরাদ্দ করতো আল্লাহর ভাগ যেটা এটা প্রয়োজনে দেবদেবীদেরকে দিত দেবদেবীদেরকে দেওয়ার মতো কিছু নেই তখন আল্লাহর ভাগের থেকে নিয়ে দেবদেবীদেরকে দিত আল্লাহ তারা বলছেন অকালু ফকালু হাদা আলিল্লাহিম তারা বলতে এটা আল্লাহর ভাগ ওয়াহাদ আলী সুরাকাইনা এটা আমাদের দেবদেবীদের ভাগ ফামা কান আলী সুরাকাইহিম তাদের সুরাকাদের জন্য দেবদেবীদের জন্য যে অংশটা বরাদ্দ করত এটা কোন ক্রমে আল্লাহর ভাগে কখনো যেত না অর্থাৎ আল্লাহর ভাগের সাথে মিলাত না অমা কান আলিল্লাহি আর যেটা আল্লাহর অংশ এটা বিভিন্ন সময় তারা দেবদেবীদের অংশের সাথে যেত ফাহুয়া ইয়াসিলু ইলা সরাকাইহিম আল্লাহ তারা বলছেন সা আমা ইয়াহকুমুন তারা যে কাজটা করছে এটা বড়ই অন্যায় এবং বড়ই খারাপ কাজ এমনি ভাবে এই লোকগুলো এদের জন্য মান্যত করত এবং এদেরকে বিভিন্নভাবে ছেড়ে দিত কোরআন বলছে ওয়াকালু হাদি আন আমু হারসুন হেজরুন লা ইয়াতামুহা ইল্লা মান নাশাউ জামিম এরা কতগুলো পশুকে দেবদেবীর জন্য ছেড়ে দিত পশুগুলোকে ওরা বলতে এগুলো আল্লাহর সার আল্লাহর বলদ এগুলো এগুলোকে জবাই করা যাবে না এগুলো খাওয়া যাবে না এরকম কিছু পশুর নামও তারা নির্ধারণ করেছিল যেমন কোরআনুল করিমের সুরায় মায়দার একশো তিন নম্বরে আল্লাহ বলছেন মা জার আল্লাহ মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওরা বাহিরা সাইবা অসিলা হাম এগুলো যে নির্ধারণ করেছে যে এগুলো আল্লাহর পশু এগুলো খোদাই পশু এগুলো আল্লাহর জন্য বিশেষ বরকত রাখে এরা জবাই করে খেত না এগুলো ছেড়ে দিত এগুলোতে যা খাইত স্বাধীনভাবে চলাফেরা করত আল্লাহ বলছেন যে আল্লাহ তালা এরকম কোন জিনিস ঘোষণা করেন নাই বরং তারা কাফারু ইয়াফতারুন বরং যারা কাফের তারা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ লাগিয়েছে এগুলো এগুলো তারা তৈরি করেছে এমনি ভাবে এটা সুরা মায়দার একশো তিন নম্বর আয়াত সুরায় আনামের একশো উনচল্লিশ নম্বর আল্লাহ তালা বলছেন অকালু মাফি বুতুনে হাদিল আনামে খালে সতানলি দুকুরিনা ও মুহাররামুন আলা আজওয়াজিনা ওরা বলতে এই পশুর পেটে যে বাচ্চা হবে এগুলো আমাদের পুরুষদের জন্য খাস মেয়েদের কোনো অংশ নাই এরকম তারা এক একটাকে এক একটা নিয়ম তৈরি করত আবার যদি বলতো আইয়াকুম মাইতাতান ফাহুম ফি সুরাকা আর যদি পেটের বাচ্চাটা মুর্দ হতো তাহলে বলতে এখানে আমাদের ছেলে মেয়েদের সবাই ভাগ আছে আর জীবিত হলে মেয়েদের ভাগ নেই পুরুষদের ভাগ আছে এরকম অনেকগুলো ভাগ করত তাফসিরের কিতাবে এই সাহেবা ওয়াসিলা হাম এগুলোর সংজ্ঞা দেওয়া আছে একাধারে কোনো উটনি কোনো উট স্ত্রী উটনির যদি দশটা মাদি বাচ্চা হতো এটাকে তারা বলতো এটাকে বলতো সাহেবা মানে এটা এখন এটা আল্লাহওয়ালা হয়ে গেছে দশটা একাধারে মাদি বাচ্চা দেওয়ার কারণে উট দেওয়ার কারণে এটা এখন খোদাই গাভী এটা আর কোনো কাজে লাগান যাবে না পিঠে বোঝা বহন করা যাবে না এটাকে আটকানো যাবে না এটা স্বাধীনভাবে ঘোরাফেরা করবে যা ইচ্ছাটা খাবে এরকম ভাবে অসিলা হাম এক একটা সংজ্ঞা আছে বিভিন্ন নাম দিয়ে এই পশুগুলোকে ছেড়ে দেওয়া হতো আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম মেয়েরাজের থেকে যখন আসলেন তখন বললেন যে আমি সেই আমর এবনে খোজাইকে দেখেছি ইয়াজুর নিজের নারী ভুড়ি সে জাহান নামের আগুনে বহন করে চলছে কারণটা কি এই লোকটা প্রথম এই প্রথা চালু করেছিল বুখারি মুসলিম সহাদিসের সব কিতাবগুলোতে আছে মক্কার লোকেরা এই মূর্তিগুলোর যে পূজা করত এটা কেন করত সে বিষয়টাও কোরআনে বলা আছে আল্লাহ সুবাহ জুমারের তিন নম্বর আজ বলছেন ওরা বলতো আল্লাহ তারা বলছেন মা না বুধুহুম ইল্লাহ আমরা এই দেবদেবী এই মূর্তিগুলোর পূজা এই জন্য করি যে এরা আল্লাহর নিকটে আমাদেরকে পৌঁছাইয়া দিবে তাহলে এই যে মূর্তিগুলো পূজা করত এই মূর্তি পূজার মূল রহস্য ছিল আল্লাহকে পাওয়া মূর্তিগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে কোরআন বলছে সুরায় ইউনুসের আঠারো নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওরা আল্লাহকে বাদ দিয়ে এমন জিনিসের পূজা করে আবাদত করে যে কোনো ক্ষতি করতে পারে না কোনো উপকার করতে পারে না বরং তারা বলে যে এই জিনিসগুলোই আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে পৌঁছে দিবে আল্লাহ বলেন এরা নিজেরও কোনো ক্ষতি করতে পারে না নিজের কোনো উপকার করতে পারে না এরা কি করে তোমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইবে তোমাদের জন্য সুপারিশ করবে তাহলে আমরা মোটামুটি মক্কার লোকেরা যে আল্লাহর নবীর যুগে আল্লাহর নবী যখন আগমন করলেন তখন যে মূর্তি পূজা করত এবং কত প্রকারের মূর্তি ছিল এবং মূর্তি পূজার প্রথা কবের থেকে আসলো মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেলাম এইভাবে মূর্তি পূজার প্রচলন শুরু হয় আমরা দেখি বর্তমানেও আমাদের সমাজে এক তো মাজার পূজারী যারা তারা এই সবগুলোই করে মাজারে চাদর দেওয়া মাজারে দেওয়াল তৈরি করা মাজারে বিল্ডিং তৈরি করা মাজারওয়ালার কাছে প্রার্থনা করা এরপরে মূর্তি তৈরি করা এরপরে বিভিন্ন পীরদের ছবি অন্তরে বসানো হচ্ছে যেভাবে মূর্তি পূজকরা মূর্তি তৈরি করেছিল ন্যাক নিয়েতে আমি এই জন্যই বলেছি মূর্তি পূজকরা মূর্তি তৈরি করেছিল যাতে তাসির বেশি হয় ঠিক তেমনি ভাবে আমাদের সমাজেও লোকেরা মূর্তি পূজার পরিবর্তে এখন জীবিত পীরদের পূজা শুরু করেছে পীরদের ছবি রাখা মেয়ে লোকরা যে মুড়িদের বিভিন্ন পীরের কাহিনী আছে মুড়িদরা তাদের পীরের ছবিটা ঘরে রাখে মুড়িদরা তাদের পীরের ছবি মেয়ে লোক হলে স্বর্ণের লকেটের সাথে রাখে চেইনের সাথে লাগায় এরকম ভাবে পীরের মোরাকাবা করতে হয় মোরাকাবা করার কতগুলো নিয়ম আছে মোরাকাবা করতে গিয়ে পীর সাহেবের প্রথম মাথার কল্পনা করা যাবে না কল্পনা শুরু করতে হবে পায়ের দিক থেকে প্রথমে পীর সাহেবের পা দুটোকে কল্পনা করতে হবে এবং মনে মনে ভাবতে হবে আমার অন্তরে পীর সাহেবের পার এখন স্থান এরপর আস্তে আস্তে উপর উঠবে এরপরে চেহারার দিকে যাবে ডাইরেক্ট যদি প্রথমে চেহারার কল্পনা করো তাহলে কিন্তু একেবারে তাজাল্লিতে সারখার হয়ে যাবে পুরে আগুনে পুরে এজন্য পায়ের দিক থেকে এই মোরাকাবা করতে হবে আমার ভাইয়েরা আল্লাহর রসুল সাল্লামের সময় যখন ইসলাম প্রচার করা শুরু করলেন আমাদেরকে দেখতে হবে যে আল্লাহর নবী সাহাবিরা আল্লাহর নবীর মতো ব্যক্তির মোরাকাবা করেছেন কিনা সুফিদের একটা বড় তরিকা আছে ফানাফিস শাইখ পীরের ভিতরে ফানা হয়ে যাওয়া মানে পীরের ভিতরে কল্পনা করতে করতে নিজেকে বিলীন করে দেওয়া এই জন্য অনেক কাহিনীও আছে কোন এক বুজুর্গের কাছে একজন পীর গেছে একজন মুরিদ গেছে মুড়ি হওয়ার জন্য তো বললো যে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো কোন জিনিসটাকে আমি সবচেয়ে ভালোবাসি একটা মহিষ আছে আমার মহিষটাকে বলে যাও বস্তি দিকে মহিষের কাবা করো ওই লোকটা গিয়ে মুরিদ গিয়ে পীরের হুকুম মতো মহিষের মোরাকাবা করতে শুরু করলো মোরাকাবা মানে হচ্ছে ধ্যান করা মানে মহিষের চোখ বন্ধ করে ওই মহিষের বডিটাকে অন্তরে বসানো এই ধ্যান করতে লাগলো তিন দিন পরে পীর সাহেব গিয়ে বললেন যে এই সলিমুদ্দিন বের হয়ে আসো লোকটা দৌড় দিয়ে চলে আসলো পীর সাহেব বললেন যে না তোর এখনো মোরাকাবা হয় নাই এরপরে আরো তিন দিন করলো এরপরে একদিন গিয়ে পীর সাহেব ডাক দিল আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল সালিম কোথায় আসো জলদি আসো আসে না হুজুর আসবো কি করে ওই যে মহিষটা দরজা দাঁড়ানো আছে সিং দুটো দেখা যাচ্ছে বড় যদি আঘাত করে পীর সাহেব এবারে বুঝলেন যে হ্যাঁ এবারে সে মহিষের মোরাকাবা করতে করতে এখন চতুর্দিকে মহিষ দেখে বলল না তুমি চলে আসো কোনো ভয় নাই এখানে কোনো মহিষ নাই আমি আছি এরপরে পীর সাহেব তাকে রুমে নিয়ে গেলেন এরপর রুমে নিয়ে ফয়েজ দিলেন ফয়েজ দেওয়ার সঙ্গে সঙ্গে এতক্ষণ পর্যন্ত যেই মোহাব্বতটা পয়দা হয়েছিল মহিষের সঙ্গে যে ধার দেখতা হো ভয়েসে ভয়েস হয় যেদিকে তাকাই সেদিকে মহিষ আর মহিষ এখন ওইটা কাটা করে আল্লাহর সঙ্গে সংযোগ দিয়েছে এখন যে ধার দেখতা হো আল্লাহ আল্লাহ আল্লাহ সঙ্গে পৌঁছে দিল ডাইরেক্ট একেবারে এই হলো কাহিনী আমি আবার ভাইদেরকে বলতে চাই আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ আলাই আলাইসাল্লাম সাহাবায়ক রামদেরকে এরকম কোন ফয়েজ দিয়ে তারপরে আল্লাহর অলি বানিয়ে দিয়েছেন কিনা এখন আবার একটা যুক্তি পেশ করে যুক্তি পেশ করে কি কই যে গুই সাহেবের ডিম তাও দেয় দূরের থেকে তো গুই সাহেব যদি দূরের থেকে ডিম তাও দিতে পারে তাহলে আল্লাহর অলিরা দূরের থেকে ফয়েজ দিতে কেন পারবেন না এজন্য কবিতা আছে না কেতাবুসে না ওয়াজুসে ना जर से पैदा দিন होता है बुजुर्गों के नजर से पैदा ওয়াজ দিয়ে হবে না কেতাব দিয়ে হবে না দিন তোমার অন্তরে পয়দা হবে বুজুর্গের নজর দিয়ে বুজুর্গের নজর দিলে দৃষ্টি দিলে তোমার অন্তরে ইমান পয়দা হয়ে যাবে আল্লাহর রসুল সাল্লাম সাহাবাদের অনেক অনেক মক্কার অনেক কুফাদের চেষ্টা করেছেন ফয়েজ দিয়েছেন কিন্তু হেদায়ত দিতে পারছেন নাকি কোরআনে পরিষ্কার বলা আছে একটা আল্লাহ নবীর চাচা আবু তালেব সারা জীবন যে লোকটা নবীর খ্যাতমত করলো মৃত্যুর পরেও নবী তার জন্য দোয়া করতে লাগলেন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজর হয়ে গেল হে নবী আপনি যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন তাকে হেদায়ত দিবেন আপনাকে এই ক্ষমতা দেওয়া হয় নাই ওলা কিন্নাল্লাহাউ বরং আল্লাহ তালা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়ত দান করেন আল্লাহর নবী কি তার চাচা আবু তালেবকে হেদায়ত দিতে পেরেছেন এরপরে সুরা আবাসা তিরিশ পর একটা সুরা এটা পড়লে আপনি পাবেন আল্লাহর নবীর কাছে মক্কার নেতার আবেদন করলো আমরা আপনার বক্তব্য শুনতে চাই আপনার ওয়াজ শুনতে চাই কিন্তু আপনার কাছে ওই যে গরিব সাহাবিরা বসে ওদের সঙ্গে আমাদের বসলে আমাদের মান সম্মানের একটু ক্ষতি হয় এই জন্য আপনি আমাদের জন্য একটু আলাদা সময় দান করুন আল্লাহর নবী সাল্লাম দিনের দাওয়াতের স্বার্থেই ওদের জন্য একটা আলাদা সময় বরাদ্দ করলেন সাহাবিদেরকে দূরে সরিয়ে দিলেন একজন অন্ধ সাহাবি তিনি আর এই বিষয়টা জানতেন না তিনি মসজিদে অন্য দিনের মতো আবার ঢুকে পড়েছেন বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি মিম্মা আল্লাহ হে আল্লাহর নবী আল্লাহ তাআলা আপনাকে যে এলেম দান করেছেন ওই এলেমের থেকে আমাকে কিছু এলেম দান করেন আল্লাহ নবী এদের কিনে বসে আছেন তো মানুষ যখন বিরক্ত হয় তার চেহারায় তার ছাপ লক্ষ্য করা যায় ভুরুটা সংকুচিত হয়ে যায় চেহারাটা মলিন হয়ে যায় গালে ভাস পড়ে যায় কপালে ভাস পড়ে আরবিতে বলে আবাসা ওই অনেকের নাম আছে আব্বাস আবাসা আল্লাহ সুবাহান আল্লাহর রসুলের এই অবস্থা দেখলেন ওই সাহাবিকে সরিদা হলো আল্লাহ তালা সঙ্গে সঙ্গে নাজিল করলেন আমা আমার নবী আসে চেহারা মলিন করে ফেলেছে বুরু সংকুচিত করেছে একজন অন্ধ লোক তার কাছে এসেছে জন্য এরপর আল্লাহ তালা অমায়ুদ্রিক আর আল্লাহ জাক্কা আপনি কি জানেন হতে পারে এই লোকটা আত্মাকে শুদ্ধ করবে পরিচ্ছন্ন করবে এই লোকটা হেদায়ত গ্রহণ করবে আর যারা বিমুখ আপনি তাদের নিয়ে বসে আছেন এইরকম আয়াত নাজুল হয়ে গেল আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম ওই নেতাদেরকে সরিয়ে অন্ধ সাহাবিকে বুকে জড়িয়ে ধরলেন এরপর ওই সাহাবিকে দেখলি বলতেন এই হলো সেই ব্যক্তি যার কারণে আমার আল্লাহ আমাকে তিরস্কার করেছেন এটা আল্লাহ রসুল গর্ব করতেন যে আমাকে এই লোকটার কারণে তিরস্কার করেছেন আল্লাহ তালা তো এইভাবে আল্লাহর রসুল সাল্লাম ফয়েজ দিলেন ইচ্ছে করলেন কিন্তু কাজ হলো না বোঝা গেল হেদায়ত দেওয়ার মালিককে আর এখন যে ফয়েজ দিয়ে সাপের মতো ফয়েজ দেয় গুই সাপে ফয়েজ দেয় তো গুই সাপে দূরের থেকে ডিমে তাও দিতে পারলে পীর কেন পারবেন না এরপরে আমি একটা মাহফিলে ছিলাম কয়েকদিন আগে বরগুনাতে সেখানে এক বক্তা বয়ান করতে লাগলো যেই মামলার উকিল নাই সেই মামলার তদ্বির নাই যেই মামলার তদ্বির নাই সেই মামলার কামিয়াবি নাই তার মানে একটা দুনিয়ার জজের কাছে একটা কথা উপস্থাপন করতে হলে যেমন উকিল ধরতে হয় ঠিক এরকম ভাবে আমরা দুনিয়ার আসামি আমাদেরকেও আল্লাহর কাছে কোনো কথা বলতে হলে কি লাগবে উকিল ধরতে হবে উকিল ছাড়া পারা যাবে না এই উকিল হচ্ছে পীর সাহেবেরা কাজে যেই মামলার উকিল নাই ওই মামলার তদবির নাই যেই মামলার তদবির নাই ওই মামলা কি নাই কামিয়াবি নাই ওই মামলার রায় পাওয়া যাবে না আমি আপনাদেরকে পরিষ্কার করতে চাই দুনিয়ার উকিলেরা দুনিয়ার একটা একটা চরম বেয়াদবি আল্লাহকে তুলনা করেছে কার সঙ্গে দুনিয়ার একটা সামান্য জজের সঙ্গে যেই জজ নিজের কোনো ক্ষমতা নাই নিজে যদি চোখেও দেখে একটা লোক একটা হত্যা করেছে তারপরেও সে সাক্ষী প্রমাণ ছাড়া ফাঁসির রায় দিতে পারবে পারবে না তার এখানে ক্ষমতা নাই এমনি ভাবে একটা জজ সে অন্তরের খবর জানে না আল্লাহ কি করেন অন্তরের খবর জানেন আল্লাহ হচ্ছেন সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ তারা যা করবেন সেই ক্ষেত্রে আল্লাহ কারো কাছে জবাবদেহি করতে বাধ্য নন বাকি দুনিয়ার সমস্ত মাখলুক আল্লাহর কাছে জবাবদেহি করতে বাধ্য তাহলে আল্লাহ বাধ্য নন আল্লাহ সার্বভৌম ক্ষমতা মালিক দুনিয়ার কোন জজ দুনিয়ার কোন বিচারক কি সার্বভৌম ক্ষমতা মালিক আছে আল্লাহ তারা অন্তরের খবর পর্যন্ত জানেন আলী মুম্বিদাদি সুদূর দুনিয়ার জজেরা কি অন্তরের খবর জানে কারো আর জানলেও সে জানা দিয়ে সে বিচার করতে পারবে দুনিয়ার জজেরা বিচার করার জন্য সাক্ষী নির্ভরশীল সাক্ষী ছাড়া বিচার করতে পারে না অপরদিকে আল্লাহ সুবাহান হুয়া বিচারের জন্য কোনো সাক্ষীর প্রয়োজন নেই আল্লাহর নিজের এলেন যথেষ্ট ঠিক কিনা আমার ভাইয়েরা এমনি ভাবে আল্লাহ সুবহান কোরআনুল করিমে পরিষ্কার বলে দিয়েছেন আমার কাছে কোন জজ নাই কোন উকিল নাই কোন সুপারিশকারী সুপারিশ কার্যকর হবে না আল্লাহ সাফা কোনো কিছু গ্রহণযোগ্য হবে না আর সুপারিশ করার জন্য আল্লাহ তালা কেয়ামতের মাঠে যাদেরকে অনুমতি দিবেন তারা পাবে সুপারিশের বিষয়ে খুব খেয়াল রাখবেন সুপারিশ করতে পারবে সেটা দুনিয়ায় কেউ গ্যারান্টি দিতে পারে না যে আমি দেবো আরে বেটা তুই যে সুপারিশ করবি তোর নিজের মুক্তি পাবে তার নিশ্চিত পাইলি কোথায় আল্লাহর নবী সাল্লাহ আলাই ওসাল্লাম কিছু সাহাবা একরামদের সম্পর্কে বলেছিল ওহির মাধ্যমে এরা জান্নাতি তাদের গ্যারান্টি ছিল তারপরে ওই বড় বড় সাহাবিরা হাজর হোজাইফার কাছে যাইতেন হোজাইফার কাছে মোনাফিকদের তালিকা ছিল বলতেন আল্লাহর নবী যে মোনাফিকদের তালিকা দিয়েছেন তার মধ্যে আমার নামটা আছে কিনা এত ভয় করতেন যেই সাহাবিদেরকে আল্লাহর রসুল সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহর থেকে জানার পরে সেই সাহাবিদের এত ভয় ছিল আর আমাদের এরা উকিল বানিয়ে ফেলল উকিল ধরা মানি হচ্ছে এরা তো নিশ্চিত মুক্তি পেয়ে যাবে এরপরে আমাদের জন্য সুপারিশ করার তারা উকিল এই অর্থ যদি এদের সন্দেহ থাকতো যে আমাদের পীর সাহেব নিজে মুক্তি পাবেন কিনা এর কোনো গ্যারান্টি নাই তাহলে পীর সাহেবকে উকিল মনে করত এবারে বোকার শরীফে হাদিস আছে দ্বিতীয় খণ্ডে প্রায় কয়েকটা অধ্যায় শোনা আছে যে দুনিয়াতে কোনো ব্যক্তি সম্পর্কে তুমি ভালো ধারণা করতে পারো যে লোকটা আমার জানা মতে ভালো আপনি দুনিয়া দেখেন না যে চেয়ারম্যান অথবা কমিশনার সার্টিফিকেট দেয় সেখানে লেখে লোকটা আমার জানা মতে ভালো কোন রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত না সত্যত্র অধিকারী আমার জানা মতে নাকি লিখে দেয় একেবারে সে ভালো লোক লিখে দেয় নাকি দুনিয়ার একটা সামান্য বিষয় সার্টিফাই করতে গিয়ে যদি এরকম লেখে সতর্কতার সাথে যে আমার জানা মতে লোকটা ভালো সচ্চরিত অধিকারী তাহলে যেই বিষয়টা সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে কে আল্লাহর অলি কে আল্লাহর অলি না এই বিষয়টা জানে একমাত্র কে আমরা ধারণা করতে পারি যে হ্যাঁ উনি খুব ভালো মানুষ আলেম মানুষ কোরআনের জন্য চলে আমরা ভালো ধারণা করতে পারি কিন্তু নিশ্চয়তা দেওয়ার মালিককে তো যারা নিশ্চয়তা দিল অমুকে আল্লাহর অলি অলি এ কামেল পীর মুকাম্মেল একেবারে জান্নাতে তিনি তো যাবেনই আর বাকি সবাইকে সুপারিশ করে নিয়ে যাবেন এইরকম যারা ধারণা পোষণ করে তারা আল্লাহর এই এলেমের মধ্যে নিজেদেরকে অংশীদার বানিয়েছে কিনা এটার নাম শিরিক এর নাম কি কারণ এই জিনিসগুলো জানেন একমাত্র কে এখন সেইখানে আপনিও জানার দাবিদার হলেন আপনিও সার্টিফিকেট করলেন যে অমুকে আল্লাহর অলি এই অলি সার্টিফিকেট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এখন আপনিও সার্টিফিকেট দেওয়া শুরু করলেন তাহলে যেন এই গুণটার মধ্যে আপনি নিজেকে আল্লাহর অংশীদার বানাইলেন শরিক করলেন এর নাম মুশ্রিক এর নাম কি মুশ্রিক সিরিকি লিপ্ত লোকগুলো আমার ভাইয়েরা এরপরে সুপারিশের যে বিষয়টা সুপারিশ সম্পর্কে কোরআনে বলা আছে যে আল্লাহ সুবাহার অনুমতি ব্যতি রেখে কেউ সুপারিশ করতে পারবে না আয়াতুল কুরসি পড়েন নাই আয়াতুল কুরসিতে বলা আছে মান মান জাল্লাহু ইল্লা বিইذনি কে সে মান আল্লাহ প্রশ্ন করছেন মান কে সে তোমরা যে বলো সুপারিশ করে নিয়ে যাবে পার করে নিয়ে যাবে কে সে মান যা ওই ব্যক্তিকে আল্লাহ যে আল্লাহর কাছে সুপারিশ করবে ইল্লা ইদিনি আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ বলছেন কে সে যে আল্লাহর কাছে অনুমতি ব্যতীত আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে তাহলে আল্লাহ বলেন তোমাদের উকিল বানান সে উকিলটা কে নামটা বলো আল্লাহ প্রশ্ন করেছেন কেয়ামতের মাঠে সমস্ত নবীদের কাছে যখন মানুষেরা দৌড় করবে একটু বলেন কেয়ামত শুরু হয়ে যায় হিসাব নিকাশ শুরু হয়ে যায় কারণ হিসাব শুরু হইতেও সময় লাগবে এই যে অপেক্ষার পালা এটা কষ্ট এই জন্য তারা দৌড়াবে আদমের কাছে আপনি একটু সুপারিশ করুন যাতে আল্লাহ তারা হিসাব শুরু করে দেয় আদম আলাহাম আমি তো আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলাম যদিও আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কিন্তু আল্লাহ যে আজকে অতিশয়ের আগুন নিত যদি আমাকে জিজ্ঞেস করে বসেন তুমি সুপারিশ করছো তুমি অন্যায় করেছিলা আমি কোন উত্তর দিতে পারবো না হা হা নাফসি নাফসি আমি নিজেকে বাঁচাই তোমরা যাও নু আলাহামের কাছে তিনি আউ্বাল রসুল প্রথম রসুল তার কাছে যাও লোকেরা তার কাছে যাবে তিনিও বলবেন যে আমি তো আমার কমের জন্য বদ্ধ করে ফেলেছিলাম আল্লাহ যে আমাকে ধরে ফেলে মুসার কাছে যাও মুসা এক একটা বলবেন এরকম আমি তো একটা লোকে থাপ্পড় মেরে মেরেই ফেলছিলাম আল্লাহ যদি আবার ধরে ওটাকে তোমরা ইব্রাহিমের কাছে যাও ইব্রাহিম বলবে আমি জীবনে তিনটা মিথ্যা কথা বলেছিলাম যদিও সত্যিকার মিথ্যা কথা সেগুলো অনেক লম্বা কাহিনীগুলো তোমরা এরকম এক একজনের কাছে যাও শেষ পর্যন্ত সব নবীরা যখন করবেন আমাদের নবীর আগে নবী সালাম বলেন তোমরা মোহাম্মদ সাল্লাহের কাছে যাও লোকেরা সব আমাদের প্রিয় নবীর কাছে আসবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলবেন হ্যাঁ আমি এই কাজের জন্য এই বলে তিনি সেজদায় পড়ে যাবেন সে তলে শেষদা করবেন হাদিসে বলা আছে আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে আল্লাহর এত হামদ এবং সানা করব এত প্রশংসা করব যার ভাষাগুলো আমাকে এখন পর্যন্ত শিক্ষা দেওয়া হয় নাই আমাকে আল্লাহ তারা তখনই শিক্ষা দিবেন আল্লাহর হামদ এবং সানা করতে করতে এক পর্যায়ে আল্লাহ তারা অনুমতি দিবেন এই অনুমতি মাংজাল্লাদি ইয়াসফা ইনদাহু ইল্লা বিইজনি আল্লাহর অনুমতি চলে আসবে ইয়া মুহাম্মদ এরফা রাসাক ওয়াশফা তুশাফা ওয়াসাল তোতা হে মুহাম্মদ তুমি মাথা উঠাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি মাথা উঠাও তোমার সুপারিশ কর তুমি সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণযোগ্য হবে তুমি চাও এবার তোমার চাহিদা পূরণ করা হবে এরপরে আল্লাহ রসুল সাল্লাহাম সুপারিশ করবেন এরকম মমিনদেরকে ইমানদারদেরকে যারা ইমানের পরীক্ষা উত্তীর্ণ হবে ওইখানে তাদেরকে পর্যায়ক্রমে সুপারিশের অনুমতি দেওয়া হবে এ হলো সুপারিশের বিষয়টা কাজী দুনিয়াতে বসে কেউ যদি বলে অমুকে সুপারিশ করে নিয়ে যাবে তরাইয়া নিয়ে যাবে পার্কে নিয়ে যাবে সেই ব্যক্তি যে মোশরেক এর মধ্যে কোনো সন্দেহ আছে কোন ব্যক্তির ভণ্ড হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তার মুরিদরা অথবা সে নিজে দাবি করে যে পরকালে সে তার মুরিদদেরকে সুপারিশ করে নিয়ে যাবে পার করে নিয়ে যাবে কারণ সুপারিশ করার জন্য যে অনুমতি দেওয়া হবে সে অনুমতি দেওয়া হবে কোথায় হাসরের মাঠে অনুমতি প্রাপ্ত হওয়ার পরে তারপর সুপারিশ করতে পারবে এরপরে সুপারিশ করবে কার জন্য কোরআনে সেটাও বলা আছে ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমানির তাবা যাদের জন্য আল্লাহ তারা নির্বাচন করবেন ওদের জন্য সুপারিশ করবে আল্লাহ তারা নির্ধারণ করে দিবেন এই কোয়ালিটির লোকদের জন্য সুপারিশ করবে যাদের মধ্যে এই পরিমাণ ইমান আছে এই পরিমাণ আছে এই পরিমাণ আছে এরকম পরিমাণ নির্ধারণ করে দিবেন কারণ যে ব্যক্তি মোশরেক মোশরেকের জন্য সুপারিশে কোনো দরজা খোলা থাকবে না প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রী বোর্ড অফিসে পরীক্ষার বোর্ড অফিসে ফোন করে দিল এত এত রোল নাম্বারটা দেখবেন এটা আমার স্ত্রীর ছোট ভাইয়ের বোর্ডের লোকদের খবর থাকবে আর মাথা খারাপ হয়ে যাবে খাতা বের করো তাড়াতাড়ি এই নাম্বারে খাতা বের করো ওই নাম্বারে খাতা বের করলো বের করে দেখে রোল নাম্বার ছাড়া আর কিছুই লেখা নাই ফোনটা কার প্রধানমন্ত্রীর ফোন শিক্ষামন্ত্রীর কোনো কাজে আসবে যত বড় ব্যক্তির ফোন হোক না কেন এখন ওই খাতায় নাম্বার দিতে হলে হয়তো ওই বোর্ডওয়ালাদেরকে পরীক্ষা দিতে হবে ওই খাতা বাতিল করে নিজের একটা খাতা তৈরি করে তারপরে নাম্বার দিবে ওই সাদা খাতা নাম্বার দেওয়া যাবে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহান কোরআনুল করিমে পরিষ্কার করে দিয়েছেন যারা আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ তারা সেই শিরিক যুক্ত ব্যক্তি যে শিরিক নিয়ে মারা গেল এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না শিরিকের নিচে অন্য যত গুণা করুক আল্লাহ তারা ইচ্ছে করলে ক্ষমা ক্ষমা করে অথবা শাস্তি দিয়ে তাকে জান্নাত দিবেন কিন্তু শিরিকের গুণ আল্লাহ তারা ক্ষমা করবেন না আল্লাহ তারা নবীদের নাম উল্লেখ করে বলেছেন ওয়ালাও আশরাকু এই নবীরা যদি সবাই শিরিক করতো লাহাবে তো হুম্মা কানু আমালুন তারা যত ন্যায় কেমন করেছে সমস্ত ন্যায় কেমন বন বরবাদ হয়ে যেত আমাদের নবীকেও আল্লাহ তারা বলেছেন লাইন আশরাক্তা হে নবী আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন তাহলে আপনার জীবনের সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দিতাম তাহলে বুঝে গেল যে শিরিক এমন একটা জঘন্য অপরাধ আল্লাহ রসুল সাল্লাম একবার মহাজ ইবনে জবালকে পিছনে বসাইয়া যাচ্ছেন কোথাও জিজ্ঞেস করে মহাজ উনি বলেন লাব্বাইকে রসুল্লাহ কে সাদাইক আল্লাহ রসুল আবার ডাক দিলেন ওই একে উত্তর দিলেন তিনবার ডাক দিলেন এটা গুরুত্ব বুঝাবার জন্য এরপরে আল্লাহ রসুল সাল্লাম বললেন মহাজ তুমি কি জানো আল্লাহর প্রতি বান্দার কি হক আর বান্দার কাছে আল্লাহর কি হক তুমি কি জানো যে আল্লাহর হক বান্দার প্রতি কি এবং বান্দার প্রতি আল্লাহর হকটা কি হক অধিকার মহাজ বললেন যে আল্লাহ রাসুল আলাম এ বিষয়টা আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই প্রশ্ন করেছেন মূলত গুরুত্ব বুঝাবার জন্য এরপরে বললেন আল্লাহর হক বান্দার প্রতি এই আল্লাহর হক বান্দার প্রতি এই যে বান্দা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক বানাবে না অংশীদার বানাবে না আর আল্লাহর কাছে বান্দার হক হল এই যে বান্দা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করল না তাকে জাহান নামে না দেওয়া তাকে জাহান নামে না দেওয়া তাহলে পরিষ্কার হয়ে গেল যে শিরিক যদি কোনো ব্যক্তি করে শিরিক যুক্ত অবস্থায় যদি তবা না করে মারা যায় তবা করলে ভিন্ন বিষয় তাহলে তো শিরিক থাকলো না আর দুনিয়াতে মৃত্যুর গড়গড়ার আগ পর্যন্ত সিরেকের থেকে তবা করলো কবল হবে এটা ভালো করে বুঝবেন সেরেকের গুণা আল্লাহ ক্ষমা করবেন না মানে কি আপনি এখন সেরেক করে বসছেন আজকে বুঝতে পারলেন তবা করবেন আল্লাহ মাফ করবেন না হ্যাঁ মাফ করবেন এইটা না মাফ করবেন না মানে হলো কেউ যদি সেরেকের গুণা নিয়ে মারা যায় মারা গেল তবা করার সুযোগ হয় নাই অন্য অন্য গুণা যদি নিয়েও মারা যায় তবা না করেও মারা যায় কিন্তু শিরিক নাই আশা করা যায় আল্লাহ তালা গুণা ক্ষমা করে অথবা আল্লাহ তালা তাকে শাস্তি দিয়ে তারপরে জান্নাত দিবেন কিন্তু যদি কোনো ব্যক্তি সেরেকের গুণা নিয়ে মারা যায় সেরেকের গুণা নিয়ে মারা গেল তবা করার সুযোগ পায় নাই এই ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করবেন না এটা আল্লাহ নিজে ঘোষণা করে দিয়েছেন তাহলে বোঝা গেল পরিষ্কার এই যে সিরিকের বিষয়গুলো সিরিক এখানে ঢুকলো যে কি করবে পীর সুপারিশকে নিয়ে যাবে মক্কার কুফাররা মূর্তি পূজা করতে যে উদ্দেশ্যে কোরআন স্পষ্ট করে দিয়েছে তারা বলতো মা না আবুদুহুম ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি জুলফা আমরা এই মূর্তিগুলোর পূজা করি এজন্য যে ওরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে সুরাজ জুমারের তিন নম্বর আয়াত এরকম ভাবে আল্লাহ তারা বলছেন ওয়া আবুদুন আমিন দুন ইল্লাহি তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করে মালাইয়াদুরহমালাইয়ানফাউহুম যা তাদের কোনো উপকার করতে পারে না কোনো ক্ষতি করতে পারে না আর তারা বলে ওয়াকুলুনা হাউলা ইশফাউনা ইনদাল্লাহ এরা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে দিবে আমার ভাইয়েরা স্পষ্ট হয়ে গেল সুপারিশ করার জন্য আল্লাহ তালা কেয়ামতের মাঠে যাদেরকে মনোনীত করবেন তারাই সুপারিশ করতে পারবে যাদেরকে অনুমতি দিবেন তারা সুপারিশ করতে পারবে আর সুপারিশও করতে পারবে মন করা না আল্লাহ তালা যে কোয়ালিটি নির্ধারণ করে দিবেন তাদের জন্য এর বাইরে সুপারিশ করতে পারবে কোন মোর্শেকে দিন সুপারিশ করতে পারবে এই জন্য বলেছি শিক্ষামন্ত্রী সুপারিশ করে কাজ হবে না এরকম নবী রসুল কেউ সুপারিশ করতে পারবে না যদি কোনো ব্যক্তি শিরিক নিয়ে কি হয় মৃত্যুবরণ করে কাজে আমাদের মনে রাখতে হবে আজকে আমি মক্কার আল্লাহ রসুল সাল্লাম যখন আগমন করলেন সেই সময় মক্কার লোকদের ধর্মীয় অবস্থাটা কি ছিল এবং এইটার সাথে বর্তমানে ধর্মীয় অবস্থা কতটুকু মিল আছে এটা আলোচনা করলাম আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তফিক দান করুন